চল রে চল চল মুজাহিদ চল রে কাশ্মীর চল আয় রে নবীন আয় রে যুবক আয় রে তরুণ দল চল রে চল চল মুজাহিদ চল রে কাশ্মীর চল আয়রে নবীন আয়রে যুবক আয়রে তরুণ দল চললে চল চল মুজাহিদ চললে কাশ্মীর চল আয়রে নবীন আয়রে যুবক আয়রে তরুণ দল ভেঙ্গে চুরে ধ্বংস করতে ভেঙ্গে চুরে ধ্বংস করতে হিন্দু শাসনের কল চল রে চল চল মুজাহিদ চল রে কাশ্মীর চল আয় রে নবীন আয় রে যুবক আয় রে তরুণ দল বল মুজাহিদ বল দীপ্ত কণ্ঠে কাশ্মীর করব জয় বল মুজাহিদ বল দীপ্ত কণ্ঠে কাশ্মীর করব জয় বাঁচলে গাজী যে কিসের ভয় বল মুজাহিদ বল দিত কণ্ঠে কাশ্মীর করব জয় ভরলে শহীদ বাঁচলে গাজী যে কিসের ভয় আল্লাহ দিবেন শক্তি সাহস আল্লাহ দিবেন শক্তি সাহস আল্লাহ ভরসা বল চল রে চল চল মুজাহিদ চল কাশ্মীর চল আইরে নবীন আইরে যুবক আইরে তরুণ দল চল রে চল চল মুজাহিদ চল রে কাশ্মীর চল ওই ভূস্বর্গ সোনার কাশ্মীর শ্মশান করলি আজ ওই ভূস্বর্গ সোনার কাশ্মীর শ্মশান করলি আজ তাই তোদের শিক্ষা দিতে সেজেছি লড়াইয়ের সাজ ওই ভূস্বর্গ সোনার কাশ্মীর শ্মশান করলি আজ তাই তোদের শিক্ষা দিতে সেজেছি লড়াই যদি ভালো চাস ছাড় কাশ্মীর যদি ভালো চাস ছাড় কাশ্মীর পূজকের দল চল রে চল চল মুজাহিদ চল রে কাশ্মীর চল রে নবীন আইরে যুবক রে তরুণ দল চল রে চল চল মুজাহিদ চল রে কাশ্মীর চল আইরে নবীন আইরে যুবক আইরে তরুণ দল ভেঙ্গে চুরে ধ্বংস করতে ভেঙ্গে চুরে ধ্বংস করতে হিন্দু শাসনের কল চল রে চল চল মুজাহিদ চল রে কাশ্মীর চল আইরে নবীন আইরে যুবক আইরে তরুণ দল চল রে চল চল মুজাহিদ চল রে কাশ্মীর চল আই রে নবীন আই আইরে যুবা রে তরুণ দল চল রে চল চল মুজাহিদ চল রে কাশ্মীর চল